গহন কাননে যথা দল মিলি ব্যাড়ে জালে সাবধানে কেশরী কামিনী নয়ন রমণী রূপে পরাক্রমে ভীমা ভীমা সমা অদূরে হেরিলা রক্ষপতি রণক্ষেত্র শিবাকুল গৃধিনী শকুনি কুক কুকুর পিসাজ দল ফেরে হলে কেহ উড়ে কেহ বসে কেহ বা বিবাদে পাক সাট মারি কেহ খেদাইতে দূরে সমলভী জীবে কেহ গরজি উল্লাসে নাশে ক্ষুধা অগ্নি কেহ শোষে রক্তস্রোতে পড়েছে কুঞ্জর পুঞ্জ ভীষণ আকৃতি ঝড় গতি ঘোড়া হায় গতিহীন এবে রত অগণ্য নিষাদি সাদি ছুলি পদাতিক পড়ি যায় গড়াগড়ি একত্রে শোভিতে বর্ম চর্ম অসি ধনু ভিন্দিপাল তুন স্বর মুদ্গর পরশু স্থানে স্থানে আর মণিময় কিরিট শীর্ষক বীর আভরণ মহা তেজস্কর পড়িয়াছে যন্ত্রী দল যন্ত্র দল মাঝে হৈমধ্বজদণ্ড হাতে জবদণ্ডাঘাতে পড়িয়াছে ধ্বজ বহ পড়িয়াছে বীরবাহু বীর চূড়ামণি চাপি রিপুচয় বলি পড়েছিল যথা হিড়িম্বার স্নেহনীড়ে পালিত গরুর ঘটোৎকচ যবে কর্ণ কাল পৃষ্ঠ কণ্ঠধারী এড়িলা একাগ্নিবান রক্ষিতে কৌরবে মহাশোকে শোকাকুল কহিলা রাবণ যে শয্যায় আজি তুমি শুয়েছ কুমার প্রিয়তম বীরকুল সাদ এ শয়নে সদা রিপু দল বলে দলিয়া সমরে জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে যে ডরে ভীরু সে মূঢ় শতধিক তারে তবু বৎস যে হৃদয় মুগ্ধ মোহ মদে কোমল সে ফুল সম এ বজ্র আঘাতে কত যে কাতর সে তা জানেন সেজন জামি যিনি আমি কহিতে অক্ষম হে বিধি এ ভবভূমি তব লীলাস্থলি পরের যাতনা কিন্তু দেখি কি হে তুমি হও সুখী পিতা সদা পুত্র দুঃখে দুঃখ লিখি তুমি হে জগৎ পিতা এ কি রীতি তব হা পুত্র হা বীরবাহু বীরেন্দ্র কেশরী কেমনে ধরিব প্রাণ তোমার বিহনে এই রূপে আক্ষেপিয়া রাক্ষস ঈশ্বর রাবণ ফিরায়ে আখি দেখিলেন দূরে সাগর মকরালয় অভিমানে মহামানী বীরকুলর সব রাবণ কহিলা বলি সিন্ধু পানে চাহি কি সুন্দর মালাজি পরিয়াছ গলে প্রচেত আধিক ও ওহে জলদলপতি এই কি সাজে তোমারে অলঙ্ঘ অজেও তুমি হায় এই কি হে তোমার ভূষণ রত্নাকর কোন গুণে দাসরথী কিনেছে তোমারে প্রভাঞ্জন বৈরী তুমি প্রভঞ্জন সমভীম পরাক্রমে কহে নিগর তবে পর তুমি কোন পাপে অধম ভালুকে শৃঙ্খলিয়া জাদুকর খেলে তারে লয়ে কেশরী রাজপদক সাধ্যকার বাধে বিতংসে এই যে লঙ্কা হৈমবতী পুরী শোভে তব স্থলে হে নীলাম্বুস্বামী কৌস্তুভ রতন যথা মাধবের বুকে কেন হে নির্দয়বে তুমি এর প্রতি উঠো বলি বীর বলে জঙ্গাল ভাঙি দূর কর অপবাদ জুড়াওয়ে জ্বালা ডুবায়ে অতল জলে প্রবল রিপু রেখো নাকো তব ভালে এ কলঙ্ক রেখা হে বারিন্দ্র তব পদে এ মম মিনতি মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের কিছু অংশ আমরা উদ্ধার করলাম এবারে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসে যে সমুদ্রের বর্ণনা আছে নবকুমারের দৃষ্টিতে সেই বর্ণনাকে আমরা ধারণ করতে চেষ্টা করব গম্ভীর জলকল্লল তাহার কর্ণপথে প্রবেশ করিল তিনি বুঝিলেন যে সাগর গর্জন ক্ষণকাল পরে অকস্মাৎ বনমধ্য হইতে বহির্গত হইয়া দেখিলেন সম্মুখেই সমুদ্র অনন্ত বিস্তার নীলাম্বু মণ্ডল সম্মুখে দেখিয়া উৎকট আনন্দের হৃদয় পরিপ্লুত হইল শিকতাময় তটে গিয়া উপবেশন করিলেন হে নীল নীল অনন্ত সমুদ্র উভয় পার্শ্বে যতদূর পর্যন্ত চক্ষু যায় ততদূর পর্যন্ত তরঙ্গ ভঙ্গ প্রক্ষিপ্ত ফেনা রেখা তুবিকৃত বিমল কুসুমধাম গ্রথিত সে ধবল ফেনরেখা হেমকান্ত সৈকতে ন্যস্ত হইয়াছে কানন কুন্তলা ধরণীর উপযুক্ত অলকাভরণ নীল জলমণ্ডল মধ্যে সহস্র স্থানেও সফেন তরঙ্গ ভঙ্গ হইতেছিল যদি কখনো এ মতো প্রচণ্ড বায়ু বহন সম্ভব হয় যে তাহার বেগে নক্ষত্রমালা সহস্রে সহস্রে স্থানচ্যুত হইয়া নীলাম্বরে আন্দোলিত হইতে থাকে তবেই সে সাগর তরঙ্গক্ষেপের স্বরূপ দৃষ্ট হইতে পারে সুধীবৃন্দ এর পরের থেকে আমাদের প্রস্তুতি মোটামুটি প্রলম্বিত ছিল কিন্তু আমরা এত দীর্ঘ সময় ধরে এটা করতে পারবো না এজন্যে আমাদের প্রস্তুতিকে কিছুটা সংক্ষিপ্ত করব প্রথমেই রবীন্দ্রনাথের সোনার্তরী কাব্যের নাম কবিতা সোনার তরী দিয়ে রবীন্দ্রনাথ শুরু হচ্ছে গগনে গরজে মেঘ ঘন বরষা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী ক্ষুরধারা খর পরশা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি একেলা গান গিয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় তিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারে গে ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে লও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক শেষে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে জাহালয়ে ছিনু ভুলে সকলই দিলাম তুলে ধরে ভিতরে এখন আমারই লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি জাহাজ ছিল নিয়ে গেল সোনার তরি আজন্ম ঈশ্বর বিশ্বাসী কবি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের প্রলম্বিত জীবনকাল তাকে প্রসারিত বিশ্বের নাগরিকত্ব প্রদান করেছিল এই দীর্ঘ জীবনে তারও অনেক জটিল প্রশ্ন জেগেছে জীবনে এবং তার সেই প্রশ্ন এবারে আমি উচ্চারণ করব ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ভালোবাসো সবে বলে গেল ক্ষমা করো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজি দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃস্ব হায়ে আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে তোমা আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় সুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো এবারে আমরা চলে আসব রবীন্দ্রনাথের ভিন্ন এক পর্বের কবিতায় রবীন্দ্রনাথের প্রসারিত জীবনকালে কখনো পেছন ফিরে তাকাননি চলর্মি চঞ্চল রবীন্দ্র প্রতিভা নিরন্তর রূপান্তর ঘটেছে তার কাব্যে কিন্তু উনিশশো সালের পর বঙ্গভঙ্গ আন্দোলনের পর দেশে যখন নৈরাজ্য অরাজক অবস্থা সেই অবস্থায় বর্তমানের দৈন্যকে দূর করার জন্যে রবীন্দ্রনাথ স্মরণ করেছিলেন এই উপমহাদেশের গৌরবময় অতীতকে এই অতীত রোমন্থন এবং অতীতের স্মৃতিকে নির্ভর করে তিনি রচনা করেন পুরনো ইতিহাসের গৌরবময় অধ্যায়কে তুলে ধরেন তার কথা কাব্যে ধর্ম এবং দর্শনের গভীরতর প্রত্যয়কে উদ্ভাসিত করে তোলেন তার নৈবেদ্য কাব্যে আর শিল্প সৌন্দর্য এইসব শৈল্পিক দিকের নিখুঁত বর্ণনা প্রদান করেন কল্পনা কাব্যে ব্যাস বাল্মীকি কালিদাস এদের উপাদান গ্রহণ করে রবীন্দ্রায়নের মাধ্যমে তার রচিত হয় কল্পনা কাব্য আমরা জানি অতীতে যাওয়ার জন্যে সরাসরি কোনো পথ বা রাস্তা নেই হয় কল্পনায় যেতে হয় না হয় স্মৃতিতে যেতে হয় না হয় স্বপ্নে যেতে হয় রবীন্দ্রনাথের কল্পনা কাব্য বর্তমানকে ছেড়ে যাচ্ছেন কবি প্রবেশ করবেন অতীতের সেই সৌন্দর্য লোকে এই সময়টি বড় দুঃসময় এজন্যে কল্পনা কাব্যের শুরু হয় দুঃসময় কবিতা দিয়ে এবং আলো যখন যাই যাই করে অন্ধকার যখন আসি আসি করে আলো আসে না আলো যায় না অন্ধকারও আসে না এই বন্ধা সময় সন্ধ্যা নেমে আসে সেই দুঃসময় কবিতা দিয়ে যে কল্পনার শুরু সেই কল্পনা কাব্যের স্বপ্ন কবিতায় আমরা এখন যাব দূরে বহু দূরে স্বপ্নলোকে উজ্জয়িনী পুরে খুঁজিতে গেছিনু কবে শিপ্রা নদী পারে মোর পূর্ব জনমের প্রথমা প্রিয়ারে মুখে তার লদ্ধ রেণু লীলাপত্ত হাতে কর্ণমূলে কুন্দকলি কুরুবক মাথে তনুদেহে রক্তাম্বর নিবিবন্ধে বাধা চরণে নুপুর খানি বাজে আধা আধা বসন্তের দিনে ফিরেছিন বহু দূরে পথ চিনে চিনে মহাকাল মন্দিরের মাঝে তখন গম্ভীর মন্দে সন্ধ্যারতি বাজে জনশূন্য পুণ্যবিধি উঠে যায় দেখা অন্ধকার হর্ম পরে সন্ধ্যারশ্মি রেখা প্রিয়ার ভবন বঙ্কিম সংকীর্ণ পথে দুর্গম নির্দ চন দ্বারে আঁকা শঙ্খচক্র তারই দুই ধারে দুটি শিশু নিপতরু পুত্র স্নেহে বাড়ে তরুণের শ্বেত স্তম্ভ পরে সিংহের গম্ভীর মূর্তি বসি দম্ভ ভরে প্রিয়ার কপদগুলি ফিরে এলো ঘরে ময়ূর নিদ্রায় মগ্ন স্বর্ণদণ্ড পরে হেনকালে হাতে দ্বীপ শিখা ধীরে ধীরে নামি এলো মোর মালবিকা দেখা দিল দ্বার প্রান্তে সোপানের পরে সন্ধ্যার লক্ষ্মীর মতো সন্ধ্যা তারা করে অঙ্গের কুমকুম গন্ধ কেশ ধূপবাস ফেলিল সর্বাঙ্গে মরুতলা নিঃশ্বাস প্রকাশিল অর্ধচ্যুত বসন অন্তরে চন্দনের পথ চিত্রলেখা বাম পয় ধরে দাঁড়াইল প্রতিমার প্রায় নগর গুঞ্জন ক্ষান্ত নিস্তব্ধ সন্ধ্যায় মোরে হেরি প্রিয়া ধীরে ধীরে দীপখানে দ্বারে নামাইয়া আইল সম্মুখে মোর হস্তে হস্ত রাখি নীরবে শুধালো শুধু সকরুণ আখি হে বন্ধু আছো তো ভালো মুখে তার চাহি কথা বলিবারে গেন কথার নাহি সে ভাষা ভুলিয়া গেছি নাম দোহাকার দুজনে ভাবিনু কত মনে নাহি আর দুজনে ভাবিনু কত চাহি দোহা পানে অঝরে ধরিল শ্রু নিস্পন্দ নয়নে দুজনে ভাবিনু কত দ্বার তরু তলে নাহি জানি কখন কি ছলে সুকোমল হাতখানি লুকাইল আসি আমার দক্ষিণ করে কুলায় প্রত্যাশী সন্ধ্যার পাখির মতো মুখখানি তার নতবৃন্ত পদ্ম সম এ বক্ষে আমার নমিয়া পড়িল ধীরে ব্যাকুল উদার নিঃশব্দে মিলিল আসি নিঃশ্বাসে নিঃশ্বাস রজনীর অন্ধকার উজ্জয়িনী করি দিল লুপ্ত একাকা দ্বীপদার পাশে কখন নিবিয়া গেল দুরন্ত বাতাসে শিপ্রা নদী তীরে আরতি থামিয়া গেল শিবের মন্দিরে কাব্যের শাহজাহান কবিতা দীর্ঘ কবিতা আমি সেই শাহজাহানের সম্পূর্ণ আবৃত্তি করব না সম্ভবত তেরো সংখ্যক কবিতা এর সামান্য অংশ আমি উপহার দিতে চেষ্টা করব কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান কালো স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান শুধু তব অন্তর বেদনা চিরন্তন হয়ে থাক সম্রাটের ছিল এ সাধনা রাজশক্তি বজ্র সুকঠিন সন্ধ্যারক্তরাত সমতন্দ্রাতলে হয় হোক লীন কেবল একটি দীর্ঘশ্বাস নিত্য উচ্ছ্বসিত হয়ে সকরুণ করুক আকাশ এই তব মনে ছিল আশ হীরা মুক্তা মানিক্যের ঘটা যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রধনুচ্ছটা যায় যদি লুপ্ত হয়ে যাক শুধু থাক এক বিন্দু নয়নের জল কালের কপল তলে শুভ্র সমুজ্জ্বল এই তাজমহল হায় ওরে মানব হৃদয় বারবার কারো পানে ফিরে চাহিবার নাই যে সময় নাই নাই জীবনের খরস্রোতে ভাসিত সদাই ভুবনের ঘাটে ঘাটে এক হাটে লও বোঝা শূন্য করি দাও অন্য হাটে দক্ষিণের মন্ত্র গুঞ্জরণে তব কুঞ্জ বনে বসন্তের মাধবী মঞ্জরি যেই ক্ষণে দেয় ভরি মালঞ্চের চঞ্চল অঞ্চল বিদায় গধুলি আসে ধুলায় ছড়ায় ছিন্ন দল সময় যে নাই আবার শিশির রাত্রে তাই নিকুঞ্জে ফুটায় তোল নবকুন্দ রাজি সাজাইতে হেমন্তের অশ্রু ভরা আনন্দের সাজি হায় রে হৃদয় তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে শুধু পথ প্রান্তে ছেলে যেতে হয় নাই নাই নাই যে সময় রবীন্দ্রনাথের অভিসার কবিতা কথা কাব্যের এই কবিতা এক অভিনব অভিসার আমাদের জাগতিক জীবনে অভিসারের যে অর্থ আমরা বুঝি রবীন্দ্রনাথ প্রাচীন ভারতের বৌদ্ধ সন্ন্যাসীর এই অভিসারকে রূপদান করেছেন নতুনতর ব্যঞ্জনায় সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিবেছে পবনে দুয়ারুদ্ধ পৌর ভবনে নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নুপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসীবর চমকি জাগিল স্বপ্ন জরিমা পলকে ভাগিল রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা অঙ্গে আঁচল শুনিল বরণ রুনু ঝুনু রবে বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসব দত্তা প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকত নয়ান শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিতে স্নিগ্ধ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা কর মোরে কুমার কিশোর